মন আমার যেতে চায় ওই দূর মদিনায় প্রিয় হাবিব যে থানি রবে ঘুমায় মন আমার যেতে চায় ওই দূর মদিনায় প্রিয় হাবিব যে থানি রবে ঘুমায় অবুজেই মন শুধু যেতে চায় যেতে চায় অবুজেই মন শুধু যেতে চায় মরু সাহারা ওই মদিনায় মন আমার যেতে চায় ওই দূর মদিনায় প্রিয় হাবিবি যে থানি রবে ঘুমাই প্রিয় হাবিবি যে থানি রবে ঘুমাই যখনই মনে হয় তাই ফের কথা থেকে থেকে জেগে ওঠে জমানো ব্যথা যখনই মনে হয় তাই ফের কথা থেকে থেকে জেগে ওঠে জমানো ব্যথা পাথরের আঘাতে রক্ত ঝরে যে থায় পাথরের আঘাতে রক্ত ঝরে যেথায় সেই স্মৃতি বারবার আমাকে কাঁদায় মন আমার যেতে চায় ওই দূর মদিনায় প্রিয় হাবিবি যে থানি রবে ঘুমায় অবুজেই মন শুধু যেতে চাই যেতে চাই যেই মন শুধু যেতে চাই যেতে চাই মরু সাহারা ওই মদিনায় মন আমার যেতে চাই ওই দূর মদিনায় প্রিয় হাবিবি জেঠা রবে ঘুমাই প্রিয় হাবিবি জেঠা রবে ঘুমাই যেখানে হেরার গুহা যেখানে যাবালে নূর কেমনে বাজাবো সেথা সে তো আজ বহু দূর যেখানে হেরার গুহা যেখানে যাবালে নূর কেমনে বাজাবো শেথা সে তো আজ বহুদূর পাগলে মনামার মানে না কোনো বাধা পাগলে মন বাধা হে প্রিয় রাসুল তুমি দেখা দাওয়া মায় মন আমার যেতে চায় ওই দূর মদিনায় প্রিয় হাবিবি যে থানি রবে ঘুমায় প্রিয় হাবিবি যে থানি রবে ঘুমায় অবুজেই মন শুধু যেতে চায় যেতে চায় অবুজেই মন শুধু যেতে চায় যেতে চায় মরু সাহারা ওই মদিনা মন আমার যেতে চায় ওই দূর মদিনায় প্রিয় হাবিব যে থানি রবে ঘুমায় প্রিয় হাবিব যে থানি রবে ঘুমায় প্রিয় হাবিব যে থানি রবে ঘুমায়